بكرة وعشيا সে বলল হে আমার রব আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি বুড়ো হয়ে শুকিয়ে গেছি জবাব এলো এমনটি হবে তোমার রব বলেন এ তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া বললেন হে আমার রব আমার জন্য নিদর্শন স্থির করে দাও বললেন তোমার জয় নিদর্শন হচ্ছে তুমি পরপর তিন দিন লোকদের সাথে কথা বলতে পারবে না কাজী সে মিহরাব থেকে বের হয়ে নিজের সম্প্রদায়ের সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁঝে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن ولم يكن جبارا عصيا وسلام عليه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 بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا আর হে মুহাম্মদ এই কিতাবে মরিয়ামের অবস্থা বর্ণনা করো যখন সে নিজের লোকদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জন বাসী হয়ে গিয়েছিল এবং পর্দা টেনে তাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিল এ অবস্থায় আমি তার কাছে নিজের রুহকে অর্থাৎ ফেরিস্তাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবিক কায়া নিয়ে হাজির হলো মরিয়াম আকস্মাত বলে উঠল তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি সে বলল আমি তো তোমার রবের দূত এবং আমাকে পাঠানো হয়েছে এই জন্যে যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করব মরিয়াম বলল আমার পুত্র হবে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 صدق عليا বাপ বলল ইব্রাহিম তুমি কি আমার মাবুদদের থেকে বিমুখ হয়েছ যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব ব্যাস তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও ইব্রাহিম বলল আপনাকে সালাম আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও আমি তো আমার রবকেই ডাকব আশা করি আমি নিজে রবকে ডেকে ব্যর্থ হব না তারপর যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিলাম এবং প্রত্যেককে নবী করলাম আর তাদেরকে নিজের অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে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 নিজের পরিবার বর্গকে নামাজ জাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি আর এ কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী আর তাকে আমি উঠিয়েছিলাম উন্নত স্থানে أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم ومن من حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل ومن من هدينا واجتبينا إذا تتلى عليهم واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে এমন সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন আদম সন্তানদের মধ্য থেকে এবং যাদেরকে আমি নোহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধরদের থেকে আর ইব্রাহিমের বংশধরদের থেকে ও ইসরায়েলের বংশধরদের থেকে আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম এদের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 থাকেন এমনকি ধরনের লোকেরা যখন এমন জিনিস দেখে নেয় যার ওয়াদা তাদের সাথে করা হয় তা আল্লাহর আসাব হোক বা কিয়ামতের সময়ে তখন তারা জানতে পারে কার অবস্থা খারাপ এবং কার দল দুর্বল বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথ অবলম্বন করে আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে উন্নতি দান করেন এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবে প্রতিদান পরিণামের দিক দিয়ে ভালো তারপর তুমি কি দেখেছ সে লোককে যে আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করা হতে থাকবে সে কি গায়েবের খবর জেনে গেছে অথবা সে রহমানের থেকে কোনো প্রতিশ্রুতি নিয়ে রেখেছে কাল্লা মা এবং সে একাকী আমার সামনে হাজির হয়ে যাবে এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের কিছু খোদা বানিয়ে রেখেছে যাতে তারা এদের পৃষ্ঠপোষক হয় কেউ পৃষ্ঠপোষক হবে না তারা সবাই এদের ইবাদতের কথা স্বীকার করবে এবং উল্টো এদের বিরোধী হয়ে পড়বে ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزاً فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم فردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا তুমি কি দেখো না আমি এ সত্য অস্বীকারীদের উপর শয়তানদের ছেড়ে রেখেছি যারা এদেরকে সত্য বিরোধিতায় খুব বেশি করে প্ররোচনা দিচ্ছে বেশ তাহলে এখন এদের উপর আজাব নাজির করার জন্যে অস্থির হইও না আমি এদের দিন গণনা করছি সেদিনটি অচিরে আসবে যেদিন মুত্তাকিদেরকে মেহমান হিসেবে রহমানের সামনে পেশ করব এবং অপরাধীদেরকে পিপাসার্থ পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব সে সময়